অর্থ হে ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই এছাড়াও আছে বুক অব আজায়াতে তেতাল্লিশ অধ্যায়ের এগারো অনুচ্ছেদে আমি একমাত্র আমি প্রভু আর আমার পাশাপাশি অন্য কোনো রক্ষাকর্তা নেই বুক অব উল্লেখ আছে পঁয়তাল্লিশ অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে আমি একমাত্র প্রভু এছাড়া আর কোনো প্রভু নেই আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বর নেই বুক অব আয়াজায় বলা আছে ছিচল্লিশ অধ্যায়ের নয় অনুচ্ছেদে আমি ঈশ্বর আমার সাথে আর কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এছাড়া উল্লেখ আছে বুক অব এক্সরোডাসে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়াও আছে বুক অব ডিটোরনমিতে পাঁচ অধ্যায়ের সাত থেকে নয় অনুচ্ছেদে বলা হয়েছে আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলেছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না কোনো মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার তুলনা করবে না হোক সেটা উপরে স্বর্গের কোনো কিছু অথবা পৃথিবীর নিচের কিছু অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে কিছু তোমরা তাদেরকে কোনো সেবা করবে না অথবা তাদের কাছে যেন হবে না কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মের ঈশ্বর আর তার ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যে ধর্ম আমাদের বলে ঈসা আলাইসাল্লামকে বিশ্বাস করতে কোন মুসলিমই মুসলিম নয় যদি সে ঈসা আলাইসাল্লামকে নবী বলে না মানে আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন একজন প্রেরিত দূত আল্লাহ সুবাহ তালার সর্বশক্তিমান স্রষ্টার আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মেসিয়া মানুষের উদ্ধারকারী আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিক উপায়ে জন্মেছিলেন কোনো পুরুষ মানুষের ঔরসজাত নন অবশ্য অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি অনেক অন্ধ আর পঙ্গুকে ঈশ্বরের আদেশে সুস্থ করেছেন বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন এখানে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে বেশ মিল রয়েছে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে ইসা আলাহিসাল্লাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতে আপনি যদি বাইবেল পড়েন এমন কোনো বক্তব্য আপনি বাইবেলের কোথাও খুঁজে পাবেন না গোটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না যেখানে ইসা আলাহিসাল্লাম নিজেই বলেছেন যে তিনি ঈশ্বর অথবা কোথাও তিনি বলেছেন আমাকে পুজো করো তবে আপনি যদি বাইবেল পড়েন ইসা আলাইসাল্লাম নিজেই বলেছেন এর উল্লেখ আছে গসপেল অফ জনে চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদে আমার বাবা অনেক বড় আমার চেয়ে গসপেল অফ জনে দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে আছে আমার বাবা সবার চাইতে বড় গসপেল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের শক্তি সাহায্যে গসপেল অফ লুকে এগারো নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে গসপেল অফ জনে পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ নম্বর অনুচ্ছেদে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে থেকে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি এখানে আমার ইচ্ছাটাকে দেখি না আমার বাবার ইচ্ছাকে দেখি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছাকে দেখি না ঈশ্বরের ইচ্ছাকে দেখি এর অর্থ সে তার ইচ্ছাকে সর্বশক্তিমান স্রষ্টার কাছে সমর্পণ করছে আর যদি এটার আরবি করেন এটার অর্থ ইসলাম আর যে তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলমান ঈসা আলাইসাল্লাম অন্য নবীদের কথা বাতিল করার জন্য আসেননি বরং তিনি তাদের কথা নিশ্চিত করেছেন আর ঈসা আলাইসাল্লাম বলেছেন এর উল্লেখ আছে গসপেল অব ম্যাথিউয়ের পাঁচ অধ্যায়ের সতেরো থেকে ২০ অনুচ্ছেদে বলেছেন মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি এইসব উদ্ধৃতি বাইবেলের উদ্ধৃতি কিং জেমস ভার্সন থেকে ঈসা আলাইসাল্লাম বলেছেন মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি আমি বাতিল করতে আসিনি নিশ্চিত করতে এসেছি কারণ নিশ্চয়ই পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সময় এমনকি প্রত্যেকটা ধুলিকণাকেও ঈশ্বরের আইনের সামনে পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে আর যদি তাদেরকেও ঈশ্বরের কোনো আদেশ ভঙ্গ করে এবং অন্যদের সেটা শেখায় তাহলে তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট করে দেখা হবে আর যদি কেউ ঈশ্বরের আদেশ মানে আর অন্যদের সেটা শেখায় তাহলে স্বর্গরাজ্যে সেই হবে সবচেয়ে বড় যদি না তোমাদের নৈতিকতা ধর্মগ্রন্থ আর ধার্মিকদের নৈতিকতা চেতে বেশি হয় তোমাদের কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না ইসাল্লাহ ইসাল্লাম বলেছেন যদি আপনি স্বর্গে যেতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সব কথা সব কিছু মানতে হবে যে ঈশ্বর একজন তার কোনো শরিক নেই ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না আর ইসা আলাইসাল্লাম কখনোই দাবি করেননি যে তিনি সর্বশক্তিমান স্রষ্টা সত্যি বলতে তিনি বলেছেন তাকে ঈশ্বর পাঠিয়েছেন এটা বলা আছে গসপেল অব জনে চোদ্দ অধ্যায়ের ২৪ অনুচ্ছেদে ইসা আলাইসাল্লাম বলেছেন যে তোমরা যে কথা শোনো সেগুলো আমার কথা নয় সেগুলো আমার বাবার কথা যিনি আমাকে পাঠিয়েছেন গসপেল অব জনে উল্লেখ আছে সতেরো নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে এ জীবন অবিনশ্বর যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বর একজনই আর যিশুকে ঈশ্বর নিজেই পাঠিয়েছেন বুক অব অ্যাক্টস আছে দ্বিতীয় অধ্যায়ের ২২ নম্বর অনুচ্ছেদে যে শোনো হে ইসরায়েলবাসী আমার কথা শোনো নাজারেত শহরের যিশু যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে তোমাদের সামনে অলৌকিক অনেক কাজ করছে আসলে ঈশ্বরের ইচ্ছাতেই করছে আর তোমরা তার সাক্ষী বলা হয়েছে নাজারেত শহরে ইসা আলাইসাল্লাম তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসাবে অলৌকিক অনেক কিছুই করছেন কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই আর তোমরা তার সাক্ষী ইসা আলাইসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের কোন আদেশটাকে সবার আগে মানতে হবে তখন তিনি মুসা আলাহিসাল্লাম যে কথাটা বলেছিলেন সেটাই বলেছেন গসপেল অফ মার্কে আছে বারো নম্বর অধ্যায়ের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে হে ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন আসুন এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি ইসলাম ধর্মের স্রষ্টা সম্পর্কে ভালোভাবে বলতে গেলে আপনাকে তখন বলতে হবে পবিত্র কোরণের সুরা ইখলাস এক থেকে চার নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুলহল্লাহ আহাদ বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি কখনোই কাহারও মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর তাহার সমতুল্য কেউ নাই এই হলো চার লাইনের সংজ্ঞা ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে আল্লাহ সুবাহ যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টার কথা বলেন যদি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেন আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে প্রথমটা হলো কোলহল্লাহু আহাদ বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ দ্বিতীয়টা হলো আল্লাহ সামাদ তিনি কাহারও মুখাপেক্ষী নন তৃতীয়টা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর চতুর্থটা ওয়াল আকুল্লাহ কুফান আহাদ আর তাহার সমতুল্য কেউ নাই এই সুরা ইখলাস কোরআনের একশো বারো নম্বর সুরা এটা হলো থিওলজির পরশ পাথর থিও অর্থ ঈশ্বর লজি অর্থ জ্ঞান সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা এটা হলো ঈশ্বরকে চেনার পরশ পাথর এখন যদি কোনো লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করে যদি সেই লোক এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা তাকে ঈশ্বর বলে মানব আর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এটা আবশ্যিক যে আপনি বিশ্বাস করবেন মাত্র একজন ঈশ্বরে তাই যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে যদি সেই লোক এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলমানরা বিনা দ্বিধায় মেনে নেব সেই লোক ঈশ্বর আপনারা জানেন এখন অনেক লোকই নিজেদের ঈশ্বর বলে দাবি করছে আসুন আমরা দেখি তারা এই পরীক্ষায় পাশ করতে পারে কিনা আর এই ধরনের লোকগুলোর মধ্যে একজন হলো ভগবান রজনীশ আপনারা জানেন যে কিছু মানুষ তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানেন একবার আমার লেকচারের সময় প্রশ্নোত্তর পর্বে সেখানে আমাদের একজন হিন্দু বন্ধু ছিলেন যিনি বলেছিলেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে না আমি বলেছিলাম এই কথাটা আমি মানি আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি সেই ধর্মের কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর তাই আমি বলেছি কিছু মানুষ ধরুন ভগবান রজনীশ একজন ঈশ্বর আমি জানি যে হিন্দু ধর্মের অনুসারীরা ভগবান রজনীশকে ঈশ্বর মানেন না আসুন আমরা তার দাবিকে পরীক্ষা করে দেখি যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর কিনা প্রথম পরীক্ষাটা হলো কলহ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় ভগবান রজনীশকে এক আর অদ্বিতীয় আমরা জানি পৃথিবীতে অনেক মানুষই আছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করছে বিশেষ করে এই দেশে অনেক লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করছে সে কি এক আর অদ্বিতীয় কিন্তু তার ভক্তরা বলবে যে না তিনি এক আর অদ্বিতীয় এর পরের পরীক্ষাটা করি আল্লাহ তিনি কাহারও মুখাপেক্ষী নন ভগবান রজনীশ কি কারো মুখাপেক্ষী ছিল না আমরা তার জীবনী পড়ে জানতে পারি তিনি আজমার রোগী ছিলেন পিঠে প্রচণ্ড ব্যথা ছিল আর ছিল ডায়াবেটিস ম্যালাইটিস তিনি বলেছিলেন আমেরিকার সরকার যখন তাকে অ্যারেস্ট করে তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল চিন্তা করে সর্বশক্তি মানে ঈশ্বরের উপর স্লো পয়জনিং তৃতীয় পরীক্ষা হলো লামি আলিদ ওয়ালামি উলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর আমরা জানি তার জীবনী থেকে যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন তার একজন বাবা আর একজন মা ছিল তারাও পরে রজনীশের ভক্ত হয় আর তারপরে উনিশশো সালে রজনীশ আমেরিকায় গিয়ে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলেন আর সেখানে অরিগন প্রদেশে তিনি একটা গ্রাম বানালেন যেটার নাম রজনীশপুরম এরপরে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে এবং জেলখানায় রাখে আর উনিশশো সালে তাকে ফেরত পাঠানো হয় তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয় তিনি তারপর ইন্ডিয়াতে আসেন উনিশশো সালে পুনা শহরে গেলেন সেখানে তিনি বানালেন একটা আশ্রম ওশো কমিউন আপনারা সেখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে যে ভগবান রজনীশ ওশো রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো এর উনিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছে আর তার ভিসার প্রয়োজন হয় সব শেষ পরীক্ষা ওয়াল আমি আকুল্লাহ কুফন আহাত তার সমতুল্লার কেউ নাই পরীক্ষাটা এতই কঠিন যে আল্লাহ তালার পাশে আর কেউ নেই শুধু তিনিই পাশ করবেন যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর যে কোনো কিছু সে ঈশ্বর নয় যেমন ধরুন কোনো একজন লোক বলল যে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড সোয়ার্জনিগারের চাইতে আপনারা চেনেন তাকে যাকে একসময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স এই বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড সোয়ার্জনিগারের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 পারে আমাদের ইমান দেখুন কিছু নিষিদ্ধ আমল আজ রাত সাড়ে এগারোটায় আপ পুনঃ সম্প্রচার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে বিস টিভি বাংলায় জানার জন্য ইসলামের রকম সমূহ মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ উঠান করার জন্য আল্লাহ তিনি ইসলাম দিয়েছেন এটা ভিতরেই ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের বিন আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় সত্যতের দাবি মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত প্রতিটি আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড সজ নিগারের চেয়ে যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন হোক সেটা আর্নল নিগার বা কিংকং বা দারা সিং হোক সেটা হাজার গুণ বেশি বা লক্ষ গুণ বেশি যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোনো কিছুর সাথে সে সর্বশক্তিমান ঈশ্বর নয় ওয়াল আমি আকল্লাহ কুফান আহাদ তার সমতুল্য কেউ নাই ঈশ্বর সম্পর্কে চার লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে এটাই হলো পরশপাথর ঈশ্বরকে চেনা এছাড়াও পবিত্র কোরআন বলছে সুরা আল ইসরার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুলিদুল্লাহ আবিদুর রহমান এম আতাদু ফালল আসমল হোসনা তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নামগুলি তো তাহার আপনারা আল্লাহকে ডাকতে পারেন যে কোনো নামে তবে সেটা অবশ্যই কোনো সুন্দর নাম হতে হবে যাতে আপনারা কোনো ছবি কল্পনা করতে না পারেন আর সব মিলিয়ে নিরানব্বইটি আসমাউল হুসনা বা সুন্দর নাম রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবান তালার আর রহমান আর রহিম সবচেয়ে দয়াবান সবচেয়ে পরোপকারী সব মিলিয়ে নিরানব্বইটি নাম আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি আর যে কারণে আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজি শব্দ গড না বলে সেটা হলো ইংরেজি গড শব্দটাকে নিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন যেমন ধরুন আপনি যদি গডের পরে এস জুড়ে দেন তাহলে সেটা হবে গডস ঈশ্বরের বহু বচন আল্লাহর কোনো বহু বচন নেই কল হো আল্লাহ আহাদ বলো তিনি এক এবং অদ্বিতীয় যদি গডের পরে ই ডবল এস যোগ করেন তাহলে সেটা হয়ে যায় গডেস অর্থাৎ মহিলা ঈশ্বর আল্লাহ সোহান তালার কোনো লিঙ্গ নেই তিনি পুরুষও নন আবার মহিলাও নন আল্লাহ সুবাহতালার কোনো লিঙ্গ নেই আল্লাহ শুধু একটাই শব্দ যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন তাহলে হয় গড ফাদার সে আমার গড ফাদার সে আমার অভিভাবক আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে যদি গডের সাথে মাদার যোগ করেন সে হয় গড মাদার ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই আল্লাহ শুধু একটাই শব্দ যদি গডের আগে টিন শব্দটা লাগান তাহলে সেটা হয়ে যায় টিন গড যার অর্থ নকল ঈশ্বর ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই আর এ কারণে আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সাবান তালাকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড শব্দ না বলে কিন্তু যদি কোনো লোক কোনো মুসলমান আল্লাহ সাবান তালাকে গড বলে ডাকেন তাদেরকে বোঝানোর জন্য যারা আল্লাহ সাবান তালা সম্পর্কে জানেন না এতে যদি তারা বোঝে আমাদের কোনো আপত্তি নেই তবে এখানে সঠিক শব্দটা হলো আল্লাহ ইংরেজিতে গড না বলে এই শব্দটা এক্ষেত্রে ভালো ইসলাম ধর্মে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র হরিজেন্টালি ছড়ায় না অর্থাৎ শুধু বর্তমান সময়ের বিভিন্ন জায়গা আর সব ধরনের মানুষের মধ্যে ভ্রাতৃত্বকে ছড়ায় না এটা ছড়ায় ভার্টিকালিও ইসলাম ধর্মের সর্বজনীন ভ্রাতৃত্ব সর্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বাস ভার্টিকালিও ছড়ায় আগের প্রজন্মতেও ছড়ায় এটা অতীতেও ছড়িয়েছিল হ্যাঁ অতীতেও ছড়িয়েছিল ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে বর্তমান সময়ের মানুষ আছে এমনকি অতীতেরও আছে আমরা সবাই একটাই জাতি একটাই গোষ্ঠী এই সর্বজনীন ভ্রাতৃত্ব সর্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বাস এটা হরিজন্টালি ছড়ায় এমনকি এটা ছড়ায় ভার্টিক্যালিও আর এই বিশ্বাসের ভিত্তিটা হলো সব ধর্মে এটা আছে আপনারা দেখবেন বিশ্বাস করতেই হবে একজন সৃষ্টিকর্তায় এক সর্বশক্তিমান ঈশ্বরে আর শুধুমাত্র এই উপায়েই এই পুরো বিশ্বজগতে সর্বজনীন ভ্রাতৃত্ব বিরাজ করবে আর এই সর্বজনীন ভ্রাতৃত্ব অনেক অনেক গুণ বড় ভ্রাতৃত্ব রক্তের সম্পর্কের চেয়ে পবিত্রকরণ বলছে আমি আগেও বলেছি তোমরা তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করো পবিত্রকরণে সুরা ইসরা তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবাহতালা আদেশ দিয়েছেন তিনি ব্যতীত কাহার উপাসনা করিও না আর পিতামাতার প্রতি সদয় হও আর যদি তাহাদের একজন অথবা তাহাদের উভয়ই বার্ধক্য উপনীত হন তাহাদিগকে কোনো রকম ধমক দিও না তাহাদিগকে উপশব্দটা বলিও না কিন্তু মমতাবশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপট অবনমিত করো তাহাদের সম্মান করিও এবং প্রভুর নিকট প্রার্থনা করিও যে তাহাদের প্রতি দয়া করো যেভাবে আমাকে তাহারা প্রতিপালন করিয়াছিলেন তার অর্থ আপনারা আপনাদের বাবা মাকে ভালোবাসবেন এবং তাদের সবসময় শ্রদ্ধা আর সম্মান করবেন তবে পবিত্রকরণে এই কথা বলা আছে সুরা লোকমানের পনেরো নম্বর আয়াতে উল্লেখ আছে যে পিতামাতাকে শ্রদ্ধা ও সম্মান করার পর কোরআন বলছে কিন্তু যদি তাহারা পিড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই অর্থাৎ তোমার বাবা মা তোমাকে যদি অন্য ঈশ্বর মানতে বলেন সর্বশক্তিমান আল্লাহর পাশে তুমি তাহাদের কথা মানিও না তবে এই পৃথিবীতে তাহাদের সহিত বসবাস করে সৎভাবে এবং বিশুদ্ধ চিত্তে তার অর্থ আপনার বাবা মাকে আপনি মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত তারা সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে না যায় তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে না যায় তাদেরকে মেনে চলতে হবে যদি তারা আল্লাহর আদেশ না মানে তাহলে আল্লাহ স্মান তালার আদেশ অনুযায়ী সবাইকে চলতে হবে বিশ্বাসের ভ্রাতৃত্ব অনেক বেশি বড় যেটা রক্তের সম্পর্কের চেয়েও এটা অনেক অনেক বেশি বড় পবিত্র কোরআন সূরা নম্বর আয়তে উল্লেখ আছে যে কুল ইনকান কান যদি তোমাদের কাছে তোমাদের পিতা ওয়া তোমাদের সন্তান ও ইখওয়ানুকুম তোমাদের ভ্রাতা ওয়া আজওয়াজুকুম তোমাদের জীবন সঙ্গী তোমাদের স্বামী বা স্ত্রী তোমাদের সগোষ্ঠী আল্লাহ প্রশ্ন করেছেন কোন জিনিস তোমাদের অধিক প্রিয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের জীবন সঙ্গী স্বামী অথবা স্ত্রী অথবা তোমাদের আত্মীয় স্বজন কোনটা তোমাদের বেশি প্রিয় তোমাদের বাবা তোমাদের সন্তান তোমাদের ভ্রাতা তোমাদের জীবন সঙ্গী স্বামী বা স্ত্রী কোনটা বেশি প্রিয় তোমরা যে সম্পদ সংগ্রহ করছো যে ব্যবসা পরিচালনা করছো যে বাসস্থানে তোমরা থাকো আল্লাহ বলছেন কোনটা তোমাদের কাছে বেশি প্রিয় কি তোমাদের কাছে প্রিয় আল্লাহ বলছেন যে আহাব্বা এলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি যদি এগুলো বেশি ভালোবাসো আল্লাহর চাইতে রাসুলের চাইতে এবং জিহাদের চাইতে আল্লাহর পথে সংগ্রামের চাইতে আল্লাহ বলছেন যদি তোমার বাবা মা তোমাকে আল্লাহ তালার বিরুদ্ধে যেতে বলে তোমাকে ডাকাতি করতে বলে মানুষ ঠকাতে বলে ঘুষ নিতে বলে অন্য মানুষকে খুন করতে বলে বিনা কারণে যদি আপনার পিতামাতা আপনাকে আল্লাহ সোহানতালার আদেশের বিপক্ষে যেতে বলে হোক তারা আপনার সন্তান হোক তারা আপনার ভাই বা আপনার জীবনসঙ্গী বা আত্মীয় স্বজন অথবা আপনি যদি আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কাজ করেন আপনার সম্পদ বাড়ানোর জন্য আপনি যে ব্যবসা করেন যে ঘর আপনি বাস করেন আল্লাহ বলছেন যদি এই আটটি জিনিসকে আল্লাহ তার রাসুল আর জিহাদের চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ বলছেন অপেক্ষা করো অপেক্ষা করো তোমাদের উপর আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ তোমাদের ধ্বংস করা পর্যন্ত আল্লাহ সৎ ত্যাগীকে পথ প্রদর্শন করেন না যখন বিশ্বাসের ভ্রাতৃত্ব নিয়ে কথা হচ্ছে এটা রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি বড় আর এরপরে পবিত্র সুরা আল নিসার একশো নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ু জিনা আমানু হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে সাক্ষী স্বরূপ আল্লাহ সুবাহ আলার যদিও ইহা তোমাদের বিরুদ্ধে যায় পিতামাতার বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় সে বিত্তমান হোক বা বিত্তহীন আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর অর্থাৎ আপনি যদি ন্যায় বিচারের পক্ষ নেন যদি আপনি সাহাদা দেন যদি আপনি সাক্ষ্য দেন আল্লাহ সুবাহতাল্লার নামে আল্লাহ বলেছেন ন্যায় বিচারের পক্ষে দাঁড়াও যদি এতে নিজেদের বিরুদ্ধে বলতে হয় তোমার বাবা মায়ের বিরুদ্ধে আত্মীয় স্বজনের বিরুদ্ধে এখানে সেই মানুষগুলো ধনী হোক বা গরিব হোক আল্লাহ সবারই কাছাকাছি থাকেন তার অর্থ যখন ন্যায় বিচারের কথা আসছে যখন সত্যের কথা আসছে ন্যায় বিচার রক্তের সম্পর্কের চেয়ে অনেক গুণ বেশি বড় এই বিশ্বাসের ভ্রাতৃত্ব পৃথিবীর অন্য সব ধরনের ভ্রাতৃত্বের চেয়ে অনেক বেশি বড় আর এই বিশ্বাসের ভ্রাতৃত্ব সর্বজনীন ভ্রাতৃত্ব যে মূল ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে সেটা হলো মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা একজন সর্বশক্তিমান ঈশ্বর একজন আল্লাহ সুবান তালা যে কথাটা সবগুলো ধর্মেই বলা হয়েছে আর পবিত্রকরণ বলছে যেটা আমি আগেও বলেছিলাম সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করাটা যথেষ্ট নয় আপনাদের উপাসনা করতে হবে মাত্র একজন সর্বশক্তিমানকে যদি আপনি একজন ঈশ্বরকে বিশ্বাস আর উপাসনা করেন এক ঈশ্বর তাহলে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে একজন সৃষ্টিকর্তা বিশ্বাস না করলে মানব জাতির এই ভ্রাতৃত্ব থাকবে না পুরো পৃথিবীতেই থাকবে না আর পবিত্র কোরণে সুরা আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাহাদিগকে তোমরা গালি দিও না তাহাদিগকে গালি দিও না আল্লাহকে ছাড়িয়া তাহারা যাহাদিগকে ডাকে কেননা অজ্ঞানতা বশত তাহারা গালি দিবে আল্লাহ সুবানো তালাকে আমি এখন আমার লেকচার শেষ করব পবিত্র কোরণের একটা উদ্ধৃতি দিয়ে সুরা আল নিসার এক নম্বর আয়াতে উল্লেখ আছে যে যে হে মানব জাতি তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এক ব্যক্তি হইতে আর তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন আর তাহাদের দুজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আরাইতাল্লাজি ইউকাজবুদ্দিন